النبي صلى الله عليه وسلم معزز محترم আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিনে ইসলাম দান করেছেন পরিপূর্ণ দিন নসিব করেছেন হজরত আদম আলাইসাল্লামকে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহ তালা হুকুম আকাম বাড়াইতেছিলেন তার পূর্ণাঙ্গ রূপ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হায়াতে লাভ করে হজরতে ঈসা আলাইসালাম পর্যন্ত নবীদের উন্মোচন এক অক্ষ থেকে বাঁচতে বাঁচতে চার অক্ষ নামাজ পাইছে ঈশান নামাজ আগের কোন উম্মত পায়নি এই নামাজ এই উম্মত পেয়েছে হ্যাঁ তাদের যতরূপ নাজেল হয়েছে এর উপরে তারা জান্নাতে যাবে কিন্তু এই পরিপূর্ণ নামাজ তারা পায়নি এটা আল্লাহ তারা এই আখিরি উম্মতের ভাগ্যে রেখেছিলেন এই জন্য তারা একটা মোকাম্মাল দিন কোরআনে বলা হয়েছে আমি অম্মা আকমাল তো লাগুন দিন এটা এই উম্মত এই জন্য তাদের দায়িত্ব বেশি তাদের ফজিলাত বেশি আগের সত্তর উম্মতের সমান এই এক উম্মতকে ফজিলাত দেওয়া হবে এই উম্মত দুনিয়াতে আসতে সবার শেষে কিন্তু হাসনের ময়দানে সমস্ত উন্মতের আগে এই উন্মত ভেসতে যাবে আস্তে হ্যাঁ, শেষে দায়িত্ব পালন করতে বেশি কোরবানি পেশ করতে বেশি এই কোরবানির কারণে আল্লাহ তাদেরকে এই দৌল্লা দান করবেন আগের জন্য নাকাজ ছিল না ওর উপরে নাজাত একটা বিল্ডিং তিনতলা হয়েছে সেটা বেকার না এটা কাজে লাগবে কিন্তু তার ফাউন্ডেশন আছে পাঁচতলা পাঁচতলা হইলে পূর্ণাঙ্গ রূপ লাভ করবে আগেরটাও উপকারী এইরকম এর আগে যা হুকুম আসাম আসছে ওটাও তাদের নাজাদের জন্য যথেষ্ট পূর্ণাঙ্গ রূপ মোহাম্মদ রসুল্লাহ তিনি যে শরিয়াত পেয়েছেন আখেরি কিতাব পেয়েছেন এর দ্বারাই হয়ে গেছে আমরা বিনা দরখাস্তে এটা পেয়ে গেছি তো আলহামদুলিল্লাহ গত জুমাতে এই উন্মতের যে বিশেষ একটা দায়িত্ব আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার এর উপরে আমি আলোচনা করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম শেষ নবুয়াতের ইমারত বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে আখরে ঈদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর কোন নবী আসবেন না অপরদিকে কেয়ামত পর্যন্ত লোকদের নাজাতের জন্য উভয় জগতের কল্যাণের জন্য আল্লাহ তালা এই লাভকে মনোনীত করে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লোক পাওয়ার পরে কেয়ামত পর্যন্ত আর কোন ধর্ম দিয়ে আর কোন মাঝাব দিয়ে আর কোন ইস্ক দিয়ে না দুনিয়ার কল্যাণ আসবে না আখরাতের কল্যাণ আসবে কোন কল্যাণ আসবে যত থিওরি আপনি আবিষ্কার করেন ওটা মুখ বল গণতন্ত্রের সাইড এফেক্ট সমাজতন্ত্র গণতন্ত্রের যে ভুল এটা ইহুদি নাসারদের সম্মিলিত ধর্ম এটা এটা নিয়ে বিশ্ব বিজয় করতেছে এর সাইড এফেক্ট সমস্ত যদিও তারা অনেক ফন্দি বিক্রি করে ষড়যন্ত্র করে তারা সমাজতন্ত্রের পতন পতন ঘটাই দিচ্ছে যে ঘোষণা করছে সুতরাং প্রমাণ হয়ে গেল যে আরব পর্যন্ত জগৎবাসীর মুক্তির দিশারি গণতন্ত্র হ্যাঁ? কি ঘোষণা করল যার সাইড এফেক্ট পাওয়া গেল মুক্তির বিষয়ে কিভাবে হলো তোমরা প্ল্যান প্রোগ্রাম করে তাদেরকে নামাই দিলে তাই বলে তোমার তোমারটার ভিতরে ত্রুটি ছিল একটু করে সংশোধন হয় নাই ওই ত্রুটি তো কেমন পর্যন্ত থাকবে এখন এই গণতন্ত্রের যারা নাকি হ্যাঁ হোতা দেবতা তারা তাদের দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারা বিশ্ব সন্ত্রাসীর ভূমিকায় নামছে তারা তাদের দেশে লোকদেরকে দারিদ্র মুক্ত করতে ব্যর্থ হয়েছে আজকে আরব বিশ্ব তাদের টাকাগুলো উঠাই নিয়ে আসে উঠাই নিয়ে তখন এদের চেহারা দুনিয়াবাসীর সামনে আসবে মিসকিন ভিক্ষা করতে হবে আমেরিকা ভিক্ষা করতে হবে আরবের টাকাগুলো উঠাই নিয়ে আসবে তারা যে শরীর ঘুরাইতেছে কার টাকা দিয়েছে আরো মিসকিন টাকা দিয়ে উঠে আনলো মিসকিন গণতন্ত্র তাদেরকেও কামিয়াব করে দেয় অসংখ্য লোক সেই দেশে দরিদ্র সীমার নিচে সমস্ত প্রশাসন নিরাপত্তা কায়ে করতে চরমভাবে ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে কাজেই এটা একটা বাতিল মতবাদ বাতিল মতবাদ তারা চালাইতেছে তাদের স্বার্থে তাদের ধর্ম এবং আমেরিকা মনে করে সে এই ধর্মের খোদা শ্রাউন এই জমানের শ্রাউন শ্রাউন বলেছিল আমার অর্থ কুমল আলা তোমরা খোদা থাকো ছোট ছোট খোদা আমাকে বড় খোদা মানো রাহুল যে কথা বলছিল কোরআন আছে আনা রব্য কুমল আলা আমি তোমাদের বড় খোদা অন্যদের কাছে খোদা স্বীকৃতি দিতে ছোট আমাকে বড় মানুষ আজকে বুঝে বা আমেরিকাতে যে আসছে তার দাবি এইটাই সে বড় খোদা আর তার ধর্মকে সারা দুনিয়াতে কায়ম করছে তার ধর্ম যেখানে বাধা গ্রহণ দিতে তারা সেখানে চলে আসছে বাধা অপসারণ করতে রোকাকে সেজন্য পাঠানো হয়েছিল তার ধর্মের সমস্যা হয়ে গেছে কোনো রিপেয়ারিং করতে হবে আল্লাহ তারা সমর্থন করবে তাদের অবস্থা বাকি এটা একটা জিনিস এর দ্বারা কামিয়াবি আসবে না আসতে কামিয়াবির একমাত্র রাস্তা আল্লাহ তালা ঘোষণা করেছেন খালিক মালিক জগতের সৃষ্টি কর্তা সেটা হল ইসলাম থেকে মানব জগতে পাল্লা এসে যাবে শান্তি এসে যাবে মানুষের মধ্যে হানাহানি বন্ধ হয়ে যাবে মানুষের মধ্যে কেন জানোয়ার আর ইনসানের মধ্যে হানাহানি থাকবে না হাজর অমর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই দুই বছর খেলাফত চালাইছেন মাত্র দুই বছর এই দুই বছরের মধ্যে বাস বকরির উপরে হামলা করে নাই সমস্ত ইতিহাস দুই বছরের মাথায় একদিন বাঘে বকরির উপর হামলা করলো রাখাল বক্তব্য করলো যে আমার মনে হইতেছে ওমর হচ্ছে আব্দুল আজিজ দুনিয়াতে নেই কারণ দুই বছরের মধ্যে আমি দেখে নাই কোন বাঘে বকরির উপরে হামলা করলো আজকে কেন করলো তাহলে উনি নেই ওনাকে খায়রা বছর উঠে গেছে তো খবর নিয়ে জানা গেল বাস্তবেও তাই ওই দিন ওনাদের বেকাল হয়ে গেছে মানুষ মানুষকে কি কিভাবে বাঘে বকরিকে মারতেছে না বাঘে বকরির উপরে হামলা করতেছে না মানুষ মানুষকে মারবে কল্পনা করা যায় যেটা আজকে ইসলামের নামে হইতেছে আমি আগে বলেছি কাফেরা যেটাকে সন্ত্রাস বলতেছে ওটা জেহাদ কাফেররা যেটাকে সন্ত্রাস বলতেছে আফগানিস্তানে এর আগে ফিলিস্তিনে যেটাকে সন্ত্রাস বলতে ওটা জিহাদ আমাদের দেশে কিন্তু বেহুদা এরা যেটাকে জেহাদ বলতেছে এরা কিন্তু আমেরিকার লোক বুঝতে কিন্তু তাহলে এরা আমেরিকার লোক আমেরিকার কথা তারা কথা আমেরিকার ফিল্ড তৈরি করবে যাতে আমেরিকা এখানে জঙ্গি দমন কমিশন তুলতে পারে ফিল্ড ক্লিয়ার করছে আর আমেরিকা ঢুকে গেছে এই ঢোকার জন্যই এদেরকে দিয়ে বিল তৈরি করে তো আমেরিকা যেটাকে সন্ত্রাস করতেছে ওটা আর আমেরিকা তার গৃহপালিত কিন্তু লোক দিয়ে যে জিহাদ করাই দিচ্ছে ওটা কি ওটা সন্ত্রাস আমাদের দেশে বোমা মারল আমেরিকার গৃহপালিত আমেরিকার কথা তারা দাঁড়িয়ে রাখে আমেরিকার কথা টুপি লাগে এরা যদি হাত করতেছে তাদের ফিট তৈরি করার জন্য এটা সন্তান ইসলামের কোনো অবস্থান নেই কোনো সুযোগ নেই আপনি হুকুমত সাহায্য করার জন্য মানুষ পারবেন তাও মুসলমান কোনো অবকাশ যাই হোক আমি বলতেছিলাম যে গত জমাতে আমি বলতেছিলাম যে এই উম্মতকে আল্লাহ তালা অনেক ফজিলাম দিচ্ছেন এবং যেহেতু আমাদের নবী সর্বশেষ নবী দিকে এই ধর্ম কেমন পর্যন্ত চলবে তো খেয়াল করেন নবী আর আসবে না অথচ এই ধর্ম কেমন পর্যন্ত থাকতে হবে কিভাবে থাকবে ধর্ম তো টিকে থাকে নবীদের দ্বারা নবী আসবেন না আবার এই ধর্ম কেমন পর্যন্ত থাকতে হবে সারা বিশ্ববাসীর কাছে এই ধর্ম পৌঁছাইতে হবে কি রাস্তা কি এই রাস্তা এই যে আল্লাহ তালা ওই নবীদের কাজটা এই উম্মতকে দান করতে উম্মত কিন্তু নবী না কাজটা দিতেন কাজটা উম্মতকে দেওয়া হবে তোমার নবী না নবী আলাহ ইসলাম যে কাজটা করে গেছে ওই কাজটা সামগ্রিকভাবে তোমাদেরকে দায়িত্ব দিতে হবে শুধু আলেমরা পাবে না তোমরাও পাবা সবাই পাবা এমনকি আল্লাহ রসুল বলতেছে হে আমার উম্মত একটা কথা জানো আমার আমি মোহাম্মদ রসুল্লাহ একটা কথা জানো তোমাকে আমি মুক্তি দিলাম না যে তোমার দাওয়াত করা লাগবে না তোমার আর দাওয়াতের কাজ করা লাগবে না বরং তোমাকেও দায়িত্ব দিচ্ছি ওই একটা কথা বলতাম যে উন্মতে রসুলের একটা কথা জানে একটা তাকে পর্যন্ত দায়িত্ব দিচ্ছেন তুমি বলতাম ওই একটা বলতাম আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তো অধ্যায় কায়ম করতেন কি দাওয়াত দেওয়ার জন্য আলো হওয়া না যতটুক অতটুকু দাওয়াত দেওয়া যাবে এই কথার উপরে ইমাম বুখারি বুখারি শরীফের অধ্যায় বানাইছেন বানায় হাদিস আসেন অব্দে আব্দুল কায়েম এই হাদিস আসেন এনারা মুসলমান হইলেন নবী আলাই তাদেরকে চারটে কথা তালিম বলেন সেরেন চারটা তালিম করার পরে তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা দেশে ফিরে যাও যা শিখাইলাম এরপরে আমল করো আর এই চারটে কথা তোমার তোমাদের গোত্রের লোকদেরকে দাওয়া দিতে থাকে ইমাম মুখারি প্রমাণ করতেছেন এই লোকেরা নতুন মুসলমান হয়েছে ইসলামের চারটা কথা ছিল তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকেও দায়িত্ব দিলেন দাও দেশে দেয় এই চারটে কথা দাওয়াত করো কিন্তু বাকি ইসলাম জানে না এখন আবার আসবে আবার শিখবে তাহলে বোঝা গেল দাওয়াত দেওয়ার জন্য আলে হইতে হবে টোটাল দিন আগে শিখে নিতে হবে এটা জরুরি না যে যখন শিখছে অতকে দাওয়াত দিতে হবে তাহলে এই দিন কেমন পর্যন্ত টিকে থাকে এই দিন টিকে থাকে আল্লাহ রসুল খাতামুল বিয়ে শেষ করবে তার ধর্ম টিকে থাকা বাধ্য দাওয়াত কাজেই দাওয়াত অস্বীকার করার অর্থ এই দাঁড়ায় যে আপনি আল্লাহ রসুলকে শেষ কবি মানলেন না আমি দাওয়াত দিব না সেটা আল্লাহর কাজ তিনি টিকায় রাখছেন আরো কোনো নবী পাঠাবে উদাহরণ করুন দাওয়াত অস্বীকার করার রেজাল্ট এই দাঁড়ায় যে তার ধারণায় আরো কোনো নবী আসবে তিনি ইসলামকে টিকায় রাখবেন আর কোন নবী আসবে এই বিশ্বাস করলে তার ইমান থাকবে সুতরাং এই কাজ আমাদের করতেই করতেই আমি বলেছিলাম যে এই কাজ এত জরুরি এত জরুরি আপনি যেখানে যে অবস্থা আছেন যেখানে যে অবস্থায় আছেন আপনাকে এই কাজ করতে হবে হ্যাঁ এমন কি কিতাব লিখছে একটা আমল আপনি এখন করতে পারতেছেন না একটা আমল কোন সমস্যার কারণে আপনি করতে পারতেছেন না এখন ওইটা দাওয়াত আপনার দায়িত্বে আছে কিনা যে কোনো কারণে একটা লোক দাঁড়িয়ে রাখতে পারতেছে না যে কোনো কারণে দাঁড়িয়ে রাখার দাওয়াত কি তার মাফ হয়ে যাবে দাওয়াত দেওয়া তার জন্য একটা ভিন্ন একটা অজিব ভিন্ন একটা অজিব সে রাখতে পারতেছে না তারপরে দাওয়াত পাস করা হয়নি দাওয়াত পাস করা হয়নি দাওয়াত একটা লোক বোঝা রাখতে পারতেছে না কোন সমস্যা তারা পাশে কিন্তু রোজার দাওয়াত থেকে সে রেহাই পাবে না ওই দায়িত্ব থাকবে রোজা রাখতে পারো না পারো দাওয়াত দাও রোজা রাখা একটা দায়িত্ব রোজার দাওয়াত আর একটা দায়িত্ব জাকাত দেওয়া একটা দায়িত্ব জাকাতের দাওয়াত দেওয়া আর একটা দায়িত্ব হজ করা একটা দায়িত্ব হজের দাওয়াত দেওয়া একটা দায়িত্ব ভিন্ন একটা দায়িত্ব আমি বলেছিলাম যে নামাজ রোজা সম্পর্কে যেমন কৈফের চাওয়া হবে আপনি আমি দাওয়াতের কাজ করেছি কিনা ওইরকম করে চাওয়া হবে এত জরুরি এটা আমি একটা এক পড়েছি এক্ষুনি আল্লাহ রসুল বলেন কুল হে আমার রসুল আপনি ঘোষণা করে দেন এটাই আমার রাস্তা কি আমার রাস্তা আজ ইলাল্লাহ আমি আল্লাহর দিনের দিকে লোকদেরকে দাওয়াত দিব তালিম করব আল্লাহ দিনের দাওয়াত দিব তালিম করব হ্যাঁ এটা আমার আমি মোহাম্মদ রসুল্লাহ রাস্তা আলো আয়াতে বলতেছে আমি যে লোকদেরকে দিনের দিকে দাওয়াত দিচ্ছি দিনের তালিম করতেছি এটা নিশ্চিত কামিয়াবের রাস্তা নিশ্চিত অনেক কাজ মানুষ করে যে এটাতে এই ফায়দা হইতে পারে এটা সেরকম না এটাতে কামিয়াবি কি নিশ্চিত অনেক ডাক্তার ওষুধ দেয় না রোগ বলতে পারে না তো আমি এই ধারণাটা দিলাম আল্লাহ তাকে ফায়দা হয়ে গেল কেউ নিশ্চিত না ফায়দা হবে কিনা ধারণা করে দিন ফায়দা হইতেও পারে না হইতে পারে পেট ব্যথা হয়ে গেছে না কি কিরমির পেট ব্যথা না গ্যাস্ট্রিকের পেট ব্যথা না আমাশার পেট ব্যথা আপনার ডাক্তার ধরতে পারবো ধারণা করে কিরমি মনে করে দিয়ে দিই তো ফায়দা হইতেও পারে নাও হইতে পারে একটা উদাহরণ দিচ্ছি এইখানে আপনি ফায়দা মনে করে যে কাজটা করতেছেন ফায়দাটা নিশ্চিত না কিন্তু এইখানে আল্লাহ বলতেছেন আল্লাহ বলছি না একদম চূড়ান্ত নিশ্চিত যেটা কামিয়াবির রাস্তা কোনো সন্দেহ নেই এর পরের বাক্যটা দেখেন আনামানিক এই কাজটা শুধু আমি মহান বাদ্য আমার একা নয় আমার উন্মতেরও আনা মানে আমি অমানিতাবাহী যারা আমাকে ফলো করেছে যারা আমাকে রক্ষণ বলে স্বীকার করেছে তাদের কাজ এটা আনা অমানিতাবাহী সেটা এই কাজ কিন্তু না নবীদের না শুধু ওলামাদের সমস্ত উন্মতের কাজে বলেছিলাম এই কাজ এমন একটা কাজ যে এই কাজকে তুলনা করা হয় আগুনের সাথে আমরা অনেকে তর্ক জানে আগুনকে সব পোড়ায় শেষ করে দেয় তার সাথে দাওয়াতের কাজে তুলনা করা হলো কেন আরবি গ্রামের একটা নিয়ম আছে যখন তুলনা করা হয় তো সব দিক দিয়ে মিল হওয়া জরুরি না যে দিক দিয়ে তুলনা করা হয়েছে ওই দিক দিয়ে মিল আছে কিনা দেখো আরবি গ্রামের কায়দা আদি অলঙ্কার শাস্ত্র বালাঘাট সাতাহাত ওদের কায়দা যেমন এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাম এই কোরআন সুন্নার এলামকে দিনকে সাথে সাথে তুলনা করতেন কোরআনের এলকে কিছুর সাথে তুলনা করতেন সাপ শুনলে আপনাদের হ্যাঁ মানে আকল চল করবে হ্যাঁ সাপের সাথে তুলনা করলো সাপ তো খালি ক্ষতি করে তাহলে এলএম কি ক্ষতি করে নাকি কোরআন এলএম কাউকে ক্ষতি করে সেখানে আপনাকে বুঝতে হবে যে নবী আলাইসালাম দিন ইমান কোরআনের হেল একে কোন দিক দিয়ে সাথে সাথে তুলনা করেন ওই দিকটা বুঝতে হবে সকল দিক দিয়ে না তো ওলামা একরাম এই হাদিসটা সরা ভিতরে ব্যাখ্যার ভিতরে বলেছেন দুটা দিক দিয়ে তুলনা করা হয়েছে পুরা হাদিসের তর্জমা যে এই কোরআনের হেল এই দিন সাপের মতো প্রতীক দিক দিয়ে এটা একশো বার যখন এর এরপরে নির্যাতন চলবে এর কোনো খায় থাকবে না তখন সে মদিনার দিকে রওনা হয়ে ওখানে যে কিছুদিন অবস্থান করবে আল্লাহ তালা পরে মদিনার থেকে এটা উঠাই দেবে কোরআন এখান থেকে কি করবেন উঠাই দেবে এই তখন এই যে বলা হলো যখন এর কোন কল্যাণকারী থাকবে না মিটানেওয়ালা থাকবে তখন এই এর কোরআন সুন্দর হেল্প রওনা হয়ে যাবে মদিনার দিকে সেখান থেকে আসমানে উঠল তো তুলনা কোন দিক দিয়ে করা হলো সাপের সাথে তুলনা কোন দিক দিয়ে করা হলো এই দিক দিয়ে করা হয়েছে যে সাপ ফুললেই মানুষ কি করে মারতে আসে মারতে আসে এই যাচাই বাসায় কেউ যায় না যে কাউকে কামড়াইছে কিনা চার্জ গঠন করে না দাগে চার্জ শিট দেওয়ার নামে কাজ পালন করে না বা লাঠির খোলা না পায় বাঁচতে যায় এই সাপের একটা সাইড সাপের আর একটা সাইড হল যখন সাপ গর্থে ঢুকে যায় তখন যদি কেউ লেস ধরে বের করতে চায় সম্ভব না লেস ফিরে আনতে পারবে না সাপ বের করতে পারবে না এটা পরীক্ষিত এই দুটা দিক দিয়ে আল্লাহ রসুল কোরআনের এলকে সাথে সাথে তুলনা দিতে এই কোরআনের এল আর এলেমের ধারক বাহক এদের অবস্থা একসময় সাপের মতো হবে তার মানে সাপ শুনলেই যেমন সবাই মারতে আসে ওই এলেমলা আলেমা তাদের অনুসারী এদের নাম শুনলে সকলে মারতে আসবে মারো এদেরকে দুনিয়া থাকতে দেওয়া যাবে মুসলমান মারো সব কাফেররা এক হয়ে যাবে হ্যাঁ হিন্দু বৌদ্ধ জৈন এহুদ খ্রিস্টান যা আছে সব এক হয়ে আমরা থাকবো এই মুসলমান থাকতে পারবে মুসলমান না দেখেন সার মারো এখানে ঠিক ওই কথাটা মুসলমান কোরআন হাদিস শেখে মাদ্রাসার পক্ষে মসজিদের পক্ষে মারো একে মারো একে মারো এই দিক দিয়ে তুলনা করা হয়েছে দ্বিতীয় দিক কোনটা সাত বর্ষে ঢুকে গেলে আর ফেরানো যায় এই এলএম তখন দেখবে যে এলএম চর্চা কর্মেওয়ালা কোন লোক নেই আলেমরাও তাদের ছেলে ফেলে স্কুলে দিচ্ছে আলেম সব ছেলে বেশি আলেম মানে দিতে এখন তো মাথা আল্লাহ দাওয়াত তবলিগের অতিলায় অনেক ইংরেজি শিক্ষিত লোকেরা ছেলেকে মাথা যায় দিচ্ছে এই কথা বলে আমার বাস্তব বুঝতে পারে নাই তুমি ওইটাকে কল্যাণের লাইন মনে করে আমাকে জেনারেল লাইনে দিচ্ছিল কিন্তু আমি তো দাওয়াতের তবলিগের মেহনত বুঝতে পারলাম ওর থেকে কোটি গুণ উন্নত যেটা আল্লাহ তারা লহে মাহফুজ থেকে নাজেল করছে লহে মাহফুজ থেকে তারা নাজেল করতেন আমার ইংরেজদের ওই সিলেবাস থেকে কোটি কোটি গুণ না উন্নত আল্লাহ যখন এই বুধ আমাকে দিলেন আমার ছেলে পেলেকে যদি আমি স্কুলে পড়াই তাহলে আল্লাহ কাছে কি কৈফিয়ত দিব আমার বাবা বুঝ পাইলে আমি তো বুঝ পাইছি এই কথা বলে সব ছেলে পেলেকে সে মাদ্রাসা দিচ্ছে আমি কিভাবে আমার সন্তানকে ঠকাইব সবগুলোকে দিচ্ছে যে একটা যদি না দেয় ওইটা আমার মামলা করবে জানলা আমার তিন ভাইকে উনি কোরআন শিখেছে আর আমার হাতে ইংরেজদের লাইনে আমি কি অন্যায় করছিলাম আমি আমার বাপের কি ক্ষতি করছিলাম যে আমার কোনো ওই লাইনে দিলেন আমাকে আরোপ করলেন এই ছেলের মামলার ভয়তে সবগুলো কি করছে এরকম এক দুইজন না যদি কারণ নামের তালিকা লাগে তা আমার কাছে নেই এসব লোকেরা আমার মাদ্রাসা থেকে তাদের ছেলেদেরকে আলেম বানায় এখন সবাই দিয়েছে বিশ্বের মধ্যে কেউ আমেরিকায় কাজ করতেছে কেউ লন্ডন কাজ করতেছে কেউ বাংলাদেশে কাজ করতেছে আমার ছাত্র আমার কাছ থেকে মুখারে শরীফ পড়ে সবাই গেছে দুনিয়া আর তাদের বাবারা বড় বড় কর্ম বড় বড় সেনাবাহিনীর বড় বড় অফিসার এয়ার কমান্ডার কর্নেল এই ধরনের লোক তো বলতেছিলাম এরা বুঝতে তাদের ছেলেকে এই লাইনে দিচ্ছে এই ছেলেরা হয়তো কয়েক জেনারেশন তাদের বাচ্চাদেরকে আলেম বানাইবে খুদা না করবে এক পর্যায়ে এসে এই আলেমদের জেনার খারাপ হয়েছে এরা মনে করবে আমার বাপে না বুঝে আমার এই ফকিরে বিদ্যা পড়েছে আল্লাহটা ফকিরা আর ইংরেজ দুষ্কর একটা দাবি বলেন না এটা বললে তার ইমান থাকবে বলবে তখন আমার বাপের না বুঝে এটা পড়াইছে আমি আমার ছেলেকে আমার মেয়েকে এই লাইনে পড়াইবো না সে তার যুবতী মেয়েকে কলেজে পাঠাই দিবে আমি মেয়েদের হোস্টেলে রাখি বলে না আলম আলেম যখন তার ছেলেকে আলম বানাইবো না জনগণ যখন মাদ্রাসায় টাকা দিল না কেন মানে না মাদ্রাসায় ভবাস তৈরি হয় হয় নাকি কোনো মানে মাদ্রাসা জড়িত হয়েছে দেখাইতে পারবেন এই র্যাব পুলিশ মিলে এত তল্লাশি করলো কোন পল নাম আসছে তাদের তালিকায় জম পড়ে শিক্ষক ছাত্র পাওয়া গেছে তারা এই জেএমবি সদস্য তারা অবস্থানে বলা আছে পাওয়া গেছে পাওয়া যায়নি যা পাওয়া গেছে এসব দেখা যায় হ্যাঁ ভাই স্কুলের ছাত্র টাকা পয়সার লোভে তারা সদস্য হয়েছে মুসলমানের ছেলে যেহাদের হাতের তো আছে অথবা কোনো একটা আলিয়ায় বসছিল ওটা তো সেই ইংরেজদের ফ্যাক্টরি খোলা ইসলামের ফ্যাক্ট নেই আলিয়া কারা চালু কলকাতা আলিয়া ইংরেজরা তাদের পিরিয়ডে চালু করে তারা চালু করে গেছে ধারাবাহিক তিরিশ জন প্রিন্সিপাল খ্রিস্টান ছিল তারপর যে পাকিস্তান হয়ে গেল সেই মুসিবত এই বাংলাদেশের চলে আসে ওটা আর ওই পর্যন্ত যায় নাই কলকাতার কাছে আমরা ছিলাম মুসিবাদটা আমাদের এই ফ্যাক্টরি তো ইসলামের ফ্যাক্টরি ছিল না এটা ইংরেজ দেখা আসবে ওই লোকগুলো ওখানে পড়ছিল ওর কিছু লোক আছে আপনাদের কষ্ট হয়েছে যাবে অনেকে স্কুলে সভাপতি আছেন কিন্তু স্কুলে বিরুদ্ধে বলতে স্কুলে কোনটা না করে স্কুলে পড়ুয়া তাদেরকে দিন শিখানো হয় নাই বাপে শিখায় নাই তবলিগে দেয় নাই কোথাও দেয় নাই তারা কোন অপরাধটা করতেছে না কোন অপরাধ তারা বাকি রাখে তারা চাঁদাবাজি করতে পারে তারা ডাকাতি করতে পারে সর্বোচ্চ ওনারা আজকে ব্যাগ লুট করতেছে কোনো মূর্খ লোকেরা ব্যাগ লুট করতে পারে ব্যাগ লুট করতে গেলে যে বিদ্যা লাগে সর্বোচ্চ ডিগ্রি লাগবে ভার্সিটির তারা নকশা বানায় ব্যাগ লুট করতে পারবে খবর আছে সব চাঁদাবাজি চুরি ডাকাতি ব্যাগ লুণ্ঠন নারী অপহরণ ধর্ষণ খুন খারাপি কলমের কুচা ডাকাতি সব এটা আপনি যতই সভাপতি হন বাড়াই দিচ্ছেন তো আর খাওয়া শিক্ষা করে কি হচ্ছে দিনা কারখানা খোলা হচ্ছে নাউজুবিল্লাহ জালি এই শিক্ষার অভাব যেখানে নারী পুরুষের অভাব শিক্ষার প্রেম প্রীতি দিনা বিদ্যার এগুলো শিক্ষা নাউজুবিল্লাহ জালি এই হলো ব্রিটিশ শাসনের বিস্ফোরণ আমি বলতেছিলাম আলিয়া মাদ্রাসা ইংল্যান্ডের তৈরি ওইখানে কিন্তু পড়ুয়া এর মধ্যে যোগ কিন্তু আপনি অন্য ধর্ম দেখাতে পারবেন এদের সমস্যা তারা যে দোষারোপ করছিল গলত গলত দোষারোপ করছিল তো বলতেছিলাম যে একটা জামানা আসবে আলেমরা তাদের ছেলেদেরকে দেবে না আপনাদের মতো লোকেরা সাহায্য করবে না ছেলেও দিবে না সাহায্য করবে না কেন ওই খ্রিস্টানটা ফিট তৈরি করবে মাদ্রাসা বোমা তৈরি হয় ওইটা একই করে হয় না কিন্তু কিন্তু ওই অপপ্রস্তাবকে বিশ্বাস করে আপনাদের মতো লোকেরা চান্দা দিবে না ছেলেও দিবে না চান্দাও দিবে না তখন এলএম কি করবে রওনা হয়ে যাবে মদিনার দিকে রওনা হয়ে যাবে তখন যদি আপনি দান ত্রাণ দিয়ে ধারাই করেন আল্লাহ আমার সব সম্পত্তি মাদ্রাসার জন্য অক্ষ করে দিলাম আল্লাহ আমার পাঁচটা ছেলে পাঁচটাকে মাথায় ঢুকাই দিলাম কিচ্ছু কাজ হবে সব সম্পত্তি মাদ্রাসার জন্য অক্ষ করলেন সব ছেলে মাথায় ঢুকাই দিলেন আর কাজ হবে না এলে রওনা হয়ে গেছে কোন দিকে মদিনার দিকে এই দুই দিক দিয়ে তুলনা করা হয়েছে এলএমকে সাপের সাথে এলএম ওনাদেরকে মেটানো হবে যেখানে পাওয়া হবে মারা হবে আবার কোন দিক দিয়ে সাপ বর্ষে ঢুকলে আর গ্রাম যায় না এটা বলতে রওনা হয়ে গেলে যত কোম্পানি করেন আর ফিরবে এটা একটা উদাহরণ দিচ্ছিলাম যে অনেক সময় বার্ষিক দৃষ্টিতে যারা বুঝে আসে না এমন জিনিসের সাথে তুলনা করা হয় যে এলএমকে সাপের সাথে তুলনা করছে ঠিক দাওয়াকে আগুনের সাথে তুলনা করা হয়েছে কোন দিক দিয়ে পাকানো বস্ত্র ঠিক রাখতে গেলে আগুনের সোভা টানতে হবে পাকানো বস্ত্র ঠিক রাখতে গেলে কি করতে হবে আগুনের সোভা টানতে হবে এটা তো নষ্ট হয়ে যাবে আমাদের একদম কাঁচা খাওয়ার অযোগ্য এটা খাওয়ার অযোগ্য করতে যোগ্য করতে হলে আগুনের সোভা টানতে হবে আগুনের সোভা টানতে হবে ঠান্ডা খাওয়ার যোগ্য হবে না কথা বুঝতে পারছেন কাঁচাটা পাকাইতে আগুন লাগবে পাকানোটা হেফাজত করতে কি লাগবে আগুন লাগবে ঠিক যারা মুসলমান আছে তাদের মুসলমান একটু ঘরে রাখতে হলে দাওয়াত লাগবে আপনি দাওয়াতের কাজ করবেন আপনার ইমান আবার ঠিক থাকবে দাওয়াতের কাজ করবেন না উল্টা দিক চলবে উল্টা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে না কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে না কিন্তু আপনি দাওয়াতের কাজ না করলে আপনি যে লেভেলে আগাইছিলেন ওইখানে দাঁড়ায় খাবেন না কিন্তু গাড়ি ব্রেক করলে আপনার খেয়াল করছেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকে না কিন্তু কিছুটা কোন দিকে ব্যাক করা কিন্তু কেন করে আল্লাহ যে ব্রেক করলে দেখা গেছে উল্টার দিকে আসতে থাকে দেখবেন আগে দেখতে লাগলে পিছনে আসে কষ্ট তারপর আগে তো দাওয়াতের কাজ না করলে উত্তর আগে আগে দূরের কথা ওই জায়গায় দাঁড়াই থাকবে না উল্টার দিকে আসবে তার দিন ইমান নষ্ট হইতে থাকে তারটা ঠিক রাখতে গেলে তাকে দাওয়াত দিতে হবে আবার অমুসলমানদেরকে মুসলমান করতে হলে মুসলমানদের মধ্যে তারা বদিন নামাজ নেই রোজা নেই কিচ্ছু নেই সারাদিন বদমাইছি এদেরকে দিনের লাইনে আনতে গেলে ওই দাওয়া কাফেরদেরকে মুসলমান বাড়াইতে হলে বদিন লোকদেরকে দিনদার বাড়াইতে হলে তার ব্যবস্থা কি দাওয়া এটি বলা হয়েছে আগুনের মধ্যে কাঁচাটাও পাকায় পাকানোটা ঠিক থাকে দেওয়া অমুসলমানকে মুসলমান করে মুসলমানকে মুসলমানের উপরে কায় এছাড়া কোরআন এই ইমান আল্লাহ তালা ইমান আনতে বলেছেন ইমানদার ইমান আনবে কেমনে এবং মজবুত পক্ষ থেকে অনেক ধাক্কা আসবে সে ধাক্কায় যাতে দিন থেকে হতে না যাও পশ্চিমের দিকে চলে যাও অভাব অনাটন আসবে খ্রিস্টানদের দাওয়াত আসবে অভাবে পড়ে গেছেন খ্রিস্টানদের দাওয়াত এসে গেছে আমাদের ধর্ম গ্রহণ করো তোমার টাকার অভাব থাকবে তোমার নবী এসিম ছিল তুমিও এসিম খ্রিস্টানরা বোঝায় তোমার নবী এসিম তুমিও এসিম আমার তো নবী বোধার ফেলে ওরা ধর্ম সম্পদে কোনো অভাব নেই সহজ ভুল পাবলিক আসতেছে নাহজুবিল্লা অনেক এলাকার লোকেরা ইমান হারা হয়ে গেছে তো আল্লাহ তারা বলতেছে এই বিপদের সময় যাতে ইমান হারা না হোক আল্লাহ পরীক্ষা নেবেন শয়তানের পক্ষ থেকে হামলা আসবে তখন ইমান উপরে অটল থাকার জন্য পাকা পাকা ইমান লাগবে তো ওই আয়াতে ইমানকে পাকা উত্তর করতে বলা হয়েছে মূল ইমান আসতে বলা হয়েছে না মূল ইমান তো আগেই নিয়ে আসতেছে পাকা করো মজবুত বিশেষ করে মৃত্যুর আগে তো জবরদস্ত হামলা হবে শয়তানের আখেরই হামলা হবে আপনাকে আমাকে ইমান বানানোর জন্য তখন মজবুত ইমান না থাকলে টিকে থাকা কঠিন এই একটা ফায়দা দেওয়া আছে যাতে ইমান পাকাপুক্ত হয়ে যাবে কচুর পাতার পারি না কচুর পাতার পারি না এটা একদম স্টিল স্টিল দুই নম্বর ফায়দা আপনার দিনদারি মজবুত হবে আপনার নামাজ কাজা হবে না আপনি লোভে করে খারাপ ব্যবস্থায় নামবেন না আপনি মনের অংশ ফাঁকি দিবেন না আপনি অন্য ভাইদেরকে ঠকাইবেন না কর্মচারীদের ঠকাইবেন না এখন থেকে লোভে পড়ে সব অন্যায় করবে এগুলো একটাও করবে না এত মজবুত ইমান আসবে সে অন্যের হক আদায় করার জন্য পাগল করা হয়ে যাবে নিজের হক নিয়ে নিজের হক কেমনি উচুল করা যায় এটা তার কোনো মাথা ব্যথা নেই তার মাথা ব্যথা অন্যের হক আদায় করবে এই দাওয়াতের দ্বারা আপনার রেখায় যাওয়া তিন নম্বর ফায়দা এই হবে ওহির বরকত পাওয়া যাবে যতদিন পর্যন্ত নবিয়ে করিম সাল্লাহ ওহিন আদাল হইবে আজীব একটা আলাদা বরকত ছিল মানুষের সব কিছুতে বরকত আর বরকত আল্লাহ রসুল বলে গেছেন তোমরা যে দাওয়াতের কাজটা ধরে রাখতে পারো যত আমার মৃত্যুর পরে অহিয়ার আসবে না কিন্তু ওহির বরকত আল্লাহ তোমাদেরকে দান করবে তোমার হায়াতে বরকত তোমার মালে বরকত তোমার আল্লাহে বরকত তোমার বাড়িতে বরকত সব কিছুতে বরকত অনুভব করো ওই টানা হ্যাঁ ওই যে হাহাকার এই ভাব থাকবে না সব কাছে তৃপ্তি বোধ কঠিন বরকত তাদের দাওয়াত কটা ভাগ হলো হ্যাঁ ইমান মজবুত হবে আমল মজবুত হয়ে গেলে আমল ছুটবে না আর কি হলো ওহির বছর পাওয়া গেল চার নম্বর দাওয়াতের কাজ যতদিন থাকবে হ্যাঁ কালেমার দাওয়াত আমলের দাওয়াত এটা আজাদ গজবকে হটাইতে থাকবে আজাদ গজবকে হটাইতে থাকবে আর এই কাজ যখন থাকবে না আজাদ গজব নাজেল থাকবে এই জন্য হাতিতে আসছে লা তাসালু لا إله إلا الله تنفع من قالها وترد عنها العذاب والنقمة ما لم يستخفوا بحقها কালেমা আজাদ গজবকে হটাইতে থাকে যতক্ষণ পর্যন্ত তার হক নষ্ট না করা হবে কালেমা হক নষ্ট না করা হবে অমল কালেমার ভাব কিভাবে নষ্ট করা হয় কল আল্লাহ নাফরমানি প্রকাশ পাবে কিন্তু এটাকে মিটানোর কোন চেষ্টা করা হবে না দাওয়াত দেওয়া হবে না বোঝা গেল যে লাইল্লাহ এই কালেমা পণ্যালাকে অতক্ষণ ফায়দা দিবে যতক্ষণ সে কি এই কালেমার দাওয়া জারি রাখবে যাতে সমাজে গুণা না হয় গুণা না হয় ততদিন পর্যন্ত আজাদ গজব থেকে এই কালেমা কি করবে উল্টা সাইডটাও শোনে যদি দাওয়াতের কাজ না করে তাহলে গজব আসবে এটা এক থেকে দিতে হবে গজবের দিতে হবে এই জন্য ভূমিকাটা একটা হাদিস পড়ছি জিবরিল আলাইসালামকে আল্লাহ তালা অর্ডার দিলেন অমুক বস্তি উঠায় দাও ইব্রাহিম আলাইসালাম যায় দেখেন ওখানে এতটা বুজুর্গ যে এক সেকেন্ডের জন্য আল্লাহ নাফারমানি করে দেবে হতভম্ব হয়ে গেল এই লোককে উঠাই দিব আল্লাহ দরখাস্ত যে আল্লাহ এমন এক পাল্লা তোমার রয়ে গেছে এখানে এটা তো হ্যাঁ আগে ওপর উঠাও আল্লাহ বলতে আগে ওপর উল্টাও তারপর বাকি দোকান উল্টাও কেন সে একা একা আল্লাহ আল্লাহ করতেছে আর তার সামনে সারা মানুষ আল্লাহ আমার নাফারমানি করতেছে কোনদিন তাদেরকে দাওয়াত দেয় নাই তাদেরকে বোঝাইবার কোনো চেষ্টাই করে নাই এই লোক দাওয়াতের কাজ করে নাই এই জন্য বস্তি কিন্তু উল্টাইতে বলা হয়েছে পয়লা তার করে ওই আলাদের উপর তারপর অন্য লোক দেখা গেল দাওয়াতের কাজ দাঁড়িয়ে থাকলে আজাদ গজবকে হটানো হবে এটা বন্ধ হয়ে গেলে আজাদ গজব তসবির রসিদ ফিরে গেলে যেমন একটা পরে একটা আসতে থাকে এইগুলো আসতে থাকবে ঠেকানো হবে আর একটা ফায়দা হাদিসে আছে হুজুর বলেন ইয়া ইহান্দার মুরুবিল তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকো মিন কাবলে আনসার তো ফলা উজিব আলাকুম ওই সময় আসার আগে দাওয়াতের কাজ করো ওই সময় আসার আগে তোমরা আমার কাছে দোয়া করবে আমি তোমাদের কোনো দোয়া কবুল করবো না কথা ফালা ফেলা ও আমার কাছে বিভিন্ন জিনিস চাইবা আল্লাহ এই গজব দূর করে দাও আল্লাহ এই দাও সেই দাও আল্লাহ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি দাও খুব একটা দেওয়ার করে বৃষ্টি চাইবা সদা ও দেখুন আমি দিব না তোমাদেরকে দেওয়া পেশা সব দিব অতাংশুরনি ফলাংশুরকুম বিভিন্ন ব্যাপারে আমার সাহায্য চাইবা আমি তোমাদেরকে সাহায্য করবো না আমার সাহায্য তখন তোমাদের সাথে থাকবে না দেখেন তো সব কথা দাওয়াত যদি না দাও তোমরা দোয়া করবা আমি কবল করবো না কোন বিশেষ জিনিস চাইবা আমি দিব না কোন ব্যাপারে সাহায্য চাইবা আমি সাহায্য করবো এক কথা দাওয়াতের কাজ চালু থাকলে এই উন্মতের দোয়া কবল হবে দাওয়াতের কাজ বন্ধ করলে এই উন্মতের দোয়া কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে দোয়া কবুল হবে না আজকে আমাদের জন্য বাইতুল্লাহ আরম্ভ করে মহাল্লার মসজিদের ইমাম পর্যন্ত সকলে দোয়া করতেছে কিন্তু দোয়া কবল হইতে দেখা যাচ্ছে না আজাব গজব পাচ্ছে কেন যে পরিমাণ দাওয়াতের কাজ হওয়ার দরকার ছিল এই পরিমাণ হইতেছে না কিছু বক্ত করতেছে মাসা আল্লাহ কিন্তু এই উন্মতের হ্যাঁ হক আদায় হবে এই পরিমাণ দাওয়াতের কাজ এখনো হইতেছে এই সীমিত হাতে গনা কিছু লোক টঙ্গি ময়দানে তো দেখা দেওয়া যায় কিন্তু কাজ কয়জন করতেছে হ্যাঁ কত লক্ষ লাভ গেছে কয়জন চাকরি রয়েছে তাস্কিলের কামরা যায় দেখেন কত ছোট ময়দান কত বড় আর তাস্কিলের কামরা কত ছোট আমরা ওই সস্তা দোয়াতে যাইছি কিন্তু কাজটা তো করি কাজ যদি আপনি করতেন তাহলে ঘরে বসে বসে দোয়া পেতেন কাজ করলে দোয়া আনতে দেওয়া লাগে না আর কাজ করলেন না খালি একটু দোয়া লয়ে আনবেন এই দোয়া কি কাজে লাগে আমি যত শুনছি আমি যাই নাই রায়গানটা হচ্ছে না এর থেকে কম লোক হয় কিন্তু তাদের তাস্কিলের কামরা এর থেকে বড় এবং সেটা ভরে দেয় সেটা ইস্তেমা কত হয় লোক বেশি তৈরি হয় আরে লোক বেশি হয় ইস্তেমাতে বেরোয় কম তাহলে কি হলো সব হালুয়া খানেওয়ালা মজনু রাস্তা দেওয়ালা মজনু আমি আমরা হালুয়া খানেওয়ালা মজনু এর জন্য আমি আপনাদেরকে বলেছিলাম এই কিস্তাটা বলি শেষ যে বাপে একটা ছেলেকে দোকানে লাগাইছিল ছেলে কি করছে ডেলি যা ক্যাপলে রাত্রে বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করতে যায় কাবাবের দোকানে মুখখানে সুখানে খুব পেঁয়াজ খায় আরো পেঁয়াজের সাথে অনেক কিছু আছে যাই হোক এখন বাপে একদিন হিসাব দিয়ে দেখে তারপরও বেঁচে নেই আর ক্যাপটাকে তো মোটেও নেই কাপড় অনেক কমে গেছে কিন্তু ক্যাশ টাকা ছেলেকে কাজ ধরে দোকানে নেওয়া সে বুঝতে আর দেওয়াটাই তো শেষ করে নিচ্ছে নামাই এখন নিজে বাঁচছে পয়সা কন্ট্রোল করতেছে মাশাল্লাহ বরফের দিকে আগাইতেছে বাপে বসলে বরফ হয় আর ছেলে বসলে একদম খালি হয়ে যায় দোকান নামাই এখন এই ছেলেকে ফ্যান নেওয়ার জন্য হ্যাঁ, তার মায়ের সুপারিশ করতেছে তার দাদির সুপারিশ করতেছে তার নানির সুপারিশ করতেছে হ্যাঁ তার মহল্লার লোকের সুপারিশ করতেছে এমনকি হ্যাঁ, মহল্লার ইমাম সাহেব খতিব সাহেব সুপারিশ করতেছে আপনার ছেলেকে আরেকটা বার চার্জ দেন গোলাবার মানুষ যা করতে করছে কিন্তু বাপে কার সুপারিশ মানতেছে না কি জন্য একটা লোক সুপারিশ করলো কিন্তু ওতে একবার পায় করলো না এই সুপারিশ কাজ হবে যে অন্যায় করলো আমার এতগুলো টাকা নষ্ট করলো এটা তো বলি না যা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই পোলার বুদ্ধি গলায় আমি আর করবো নাই বুঝলি পোলার বুদ্ধি গলায় থাকে বাসায় থাকে এই যখন বাপের পায়ে না যত হোক সুপারিশ করুক বাপে ঢুকাবে কে ঠিক এই হালাত আমাদের মক্কা শনিবার ইমাম সাহেব দোয়া করতেছে মদিনা শনিবার ইমাম সাহেব দোয়া করতেছে কিন্তু আমরা কি গোলা তোমরা করছি আমরা কি গোনা ছেড়ে দিচ্ছি আমাদের কারো ঘর থেকে টেলিভিশন বের হইতে কিচ্ছু হয়নি আমরা তো গোনাকে বহাল করি আছে ধরে রাখছি বরং আরো বাড়াইবার চেষ্টা করছি গোনা আরো বাড়ানো নাই কেমনে কারো মেয়ের বিয়েতে কোন গোনা বাদ গেছে কিনা তালাস করা হয়েছে পদ্মের করে কোন গোনা বাদ গেছে কিনা তালাস করা হয়েছে এই অবস্থায় আমাদের জন্য দোয়া করলে এই দোয়া কি করুন হবে আমরা কি আপনার কাছে তৌবা করে স্যারেন্ডার করছি কাজেই এই সংক্ষিপ্ত বায়াত যারা বুঝে আসলো দাওয়াতের কাজ করলে ইমান পাকা পাকাপুক্ত হবে হ্যাঁ জরুরি আমরা টিকবে না ইমান দাওয়াতের কাজ করলে আমল সুন্দর হয়ে যাবে আপনার আমার তারা গুণা হবে না অন্যের ভাব নষ্ট হবে না তিন নম্বর দাওয়াতের কাজ করলে কাফেররা মুসলমান হবে চার নম্বর দাওয়াতে কাজ করলে মুসলমানদের মধ্যে যারা বদিনের মধ্যে আছে তারা বদিনে ছেড়ে দিনদার হয়ে যাবে পাঁচ নম্বর দাওয়াতের কাজ করলে ওহির পাওয়া যাবে না করলে ওহির পাওয়া যাবে ছয় নম্বর দাওয়াতের কাজ করলে এই দাওয়াত আজাদ বদল ঘটাইতে থাকে না করলে আসতে থাকে সাত নম্বর দাওয়াতের কাজ করলে দোয়া কবুল হবে যা চাওয়া আল্লাহ এটাই আর এই কাজ না করলে দোয়া তো কবুল হবে না সারা বুজুর্গের দিন দোয়া করবে কোথাও কবুল সব আরো ফায়দা আছে আমি মোটা মোটা সাতটা ফায়দা আপনাদের ক্ষেত্রে আরোপ করলাম আল্লাহ তালা মোটা প্রফিট দান করুন এটা কাকরাইবের কাজ না আমাদের সকলের কাজ কাকরাইলের কাজ আপনি কাকরাইল দারুন না আপনার পরিবার পরিজনের মধ্যে আপনার সুযোগের ভিতরে আপনাকে দাওয়াত দিতে হবে এবং দাওয়াতটা শিখতে হবে না শিখে দাওয়াত দিলে কিন্তু উল্টা হয়ে যায় যে না শিখে দাওয়াত দেয় তার দাওয়াতে কেউ হেদায়ত তো পায় না যারা হেদায়ত তাই ছিল তারা ভেঙে চলে যায় তার দাওয়াতের খেলা এমন গরম দাওয়াতে রুকু ভুল হয়ে গেছে লাগাইছে এইভাবে রুকু করবে তো চোদ্দ খান্না রুকু ধারে হ্যাঁ, ওই লোকটা আমার ঘর ব্যবহার এই দাওয়াতের তরিকা শিখতে হবে শিখতে গেলে করে তাদের আপনাকে আমাকে হবে আল্লাহ তালা এই কাজের আহমিয়ার গুরুত্ব বুঝার এবং এই কাজে আমাদেরকে দান মাল কুরবানি করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ